স্বাধীনতা মানে তো বন্ধু মুক্তির পথে চলা স্বাধীনতা মানে তো বন্ধু মুক্তির পথে চলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতা মানে তো বন্ধু মুক্তির পথে চলা স্বাধীনতা মানে তো বন্ধু মুক্তির পথে চলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতার মানে কি বন্ধু ধর্মের কথা বলা স্বাধীনতা মানে কি বন্ধু যাহা খুশি তাই বলা স্বাধীনতার মানে কি বন্ধু ধর্মের কথা বলা স্বাধীনতা মানে কি বন্ধু যাহা খুশি তাই বলা আজ স্বাধীনতা মানে ওরা শুধু জানে মন গড়া পথে চলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতার মানে কি বন্ধু অশ্লীলতার ছোঁয়া স্বাধীনতা মানে কি বন্ধু মন খুলে নাচা গাওয়া স্বাধীনতার মানে কি বন্ধু অশ্লীলতার ছোঁয়া স্বাধীনতা মানে কি বন্ধু মন খুলে নাচা গাওয়া আজ স্বাধীনতা মানে ডুবে যাওয়া প্রেমে মরণের কথা ভোলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতা মানে তো বন্ধু মুক্তির পথে চলা স্বাধীনতা মানে তো বন্ধু মুক্তির পথে চলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতা নয় তো কারো পৈতৃক অধিকার এই বাংলার বুকে মিশে আছে খুন লাখ লাখ জনতা স্বাধীনতা নয় তো কারো পৈতৃক অধিকার এই বাংলার বুকে মিশে আছে খুন লাখো লাখো জনতা তবে কেন হবে ক্ষমতার লোভে রাজনীতির ওই খেলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতার মানে তো বন্ধু নিরাপদে বেঁচে থাকা স্বাধীনতা মানে তো দ্বন্দ্ব সংঘাত ভুলে থাকা স্বাধীনতার মানে তো বন্ধু নিরাপদে বেঁচে থাকা স্বাধীনতা মানে তো দ্বন্দ্ব সংঘাত ভুলে থাকা তবে গুম কেন হয় খুন কেন হয় দেশের জনতা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতায় পড়েছে বন্ধু সন্ত্রাসীদের থাবা সোনার বাংলা নিয়ে কেহ ফের খেলে চলেছে দাবা স্বাধীনতায় পড়েছে বন্ধু সন্ত্রাসীদের থাবা সোনার বাংলা নিয়ে কেহ ফের খেলে চলেছে দাবা ফিরে আসো ভাই দিনের পথে ভাঙো পাপের মেলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতা মানে তো বন্ধু মুক্তির পথে চলা স্বাধীনতা মানে তো বন্ধু মুক্তির পথে চলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা স্বাধীনতা নয় তো বন্ধু রক্তের হোলি খেলা